এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ভার্জিনিয়ায় হজরত মির্জা মসরুর আহমদ আদাল্লাহ তালা বিনসরুল আজিজ যে মসরুল মস্ক উদ্বোধন করেছেন সেটার উপর একটা সংক্ষিপ্ত রিপোর্ট থাকবে এছাড়াও সমসাময়িক যে সমস্ত সমস্যাগুলি দেখা যাচ্ছে আজকে সমাজে সেই সামাজিক ব্যাধিগুলো নিয়েও কিছু প্রশ্ন আমরা পেয়েছি যেগুলো প্রচলিত প্রশ্ন সেগুলো নিয়েও আমরা আলোচনা করব তো শুরুতেই আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি রেডিও হ্যামিদিয়াতে আপনারা voice of Islam Bangla Toronto থেকে শুনছেন এবং এই অনুষ্ঠানে আপনারা four one six four one zero six five two two এবং toll free one eight five five four one zero six five two two এই নাম্বারে ফোন করতে পারেন প্রশ্ন করতে পারেন এছাড়াও VOI Bangla at Gmail dot com এই ঠিকানাতেও আপনারা প্রশ্ন পাঠাতে পারেন তো শুরুতেই আমরা আমাদের প্রাণপ্রিয় খলিফার খুদবার সামারি শুনব পাঠিয়েছেন ইউকে থেকে মিশনারি জনাব তারেক মুবাসে সাহেব আমাদের প্রাণপ্রিয় ইমাম হজরত খলিফুল মসি আল খামেস ঈদুল্লাহ তালা বিন আসলে আজিজ গতকাল নয়ই নভেম্বর দু লন্ডনের বাইতুল ফুতু মসজিদে প্রদত্ত জুমার খুদ্বায় তাহারিকে জাদিদের পঁচাশিতম নববর্ষের ঘোষণা করেন এবং আর্থিক কোরবানির গুরুত্ব ও কল্যাণ সংক্রান্ত কতিপয় ইমান উদ্দীপক ঘটনা বর্ণনা করেন হজুর সুরা বাকারার দুশো বাষট্টি তেষট্টি ছিষট্টি উনসত্তর দুশো তেহাত্তর এবং দুশো পঁচাত্তর নম্বর আয়াতগুলো তেলাওয়াত করে বলেন আমি যে আয়াতগুলো পড়েছি এতে আল্লাহর রাস্তায় ধন সম্পদ কোরবানির কথা সবিস্তারে বর্ণিত হয়েছে আল্লাহ তালা আর্থিক কোরবানির কল্যাণ ও উপকারিতা সম্পর্কে লাগাতার এই আয়াতগুলোতে বর্ণনা করেছেন এই আয়াতগুলোর অনুবাদ হলো যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে খরচ করে তাদের দৃষ্টান্ত সেই শস্য বীজের নেয় যা সাতটি শীষ উৎপন্ন করে এবং প্রত্যেকটি শীষে একশো শস্য দানা থাকে আর আল্লাহ যার জন্য চান এর চেয়েও বাড়িয়ে দেন আর আল্লাহ প্রাচুর্য দানকারী সর্বজ্ঞ যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে খরচ করে এবং এবং এরপর তারা যা খরচ করেছে সে অনুগ্রহের কোনো খোটা দেয় না এবং কষ্টও দেয় না তাদের প্রতিদান তাদের প্রভু প্রতিপালকের কাছে নির্ধারিত তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিতও হবে না আর যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এবং তাদের আত্মার দৃঢ়তার জন্য খরচ করে তাদের দৃষ্টান্ত উঁচু জায়গায় অবস্থিত সেই বাগানের ন্যায় যেখানে প্রবল বৃষ্টিপাত হলে তা দ্বিগুণ ফল উৎপন্ন করে আর এতে যদি প্রবল বৃষ্টিপাত নাও হয় তাহলে অল্প বৃষ্টি এর জন্য যথেষ্ট আর তোমরা যা করছো আল্লাহ তা দেখছেন শয়তান তোমাদের দারিদ্রের ভয় দেখায় এবং তোমাদেরকে অশ্লীলতার আদেশ দেয় অথচ আল্লাহ নিজ পক্ষ থেকে তোমাদের ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন আর আল্লাহ প্রাচুর্য দানকারী সর্বজ্ঞ তাদের হেদায়ত দেয়া তোমার দায়িত্ব নয় বরং আল্লাহ যাকে চান হেদায়ত দেন আর যে উত্তম ধন সম্পত্তি তোমরা খরচ করো তা তোমাদের নিজেদের কল্যাণের জন্যই করে থাকো কারণ তোমরা শুধু শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই খরচ করে থাকো আর যে উত্তম ধন সম্পত্তি তোমরা খরচ করো তা তোমাদের পুরোপুরি ফেরত দেয়া হবে আর তোমাদের প্রতি অবিচার করা হবে না যারা নিজেদের ধন সম্পদ রাতে এবং দিনে গোপনে ও প্রকাশ্যে খরচ করে তাদের পুরস্কার তাদের প্রভু প্রতিপালকের কাছে নির্ধারিত রয়েছে আর তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিত হবে না এই ছিল আয়াতগুলোর অনুবাদ এরপর হুজুর আইদুল্লাহ আজিজ বলেন হজরত মাসিম ইসলাত আসলাম আর্থিক কোরবানির কথা বলতে গিয়ে একদা বলেছেন আমি যে তোমাদেরকে বারংবার আল্লাহর পথে ব্যয় করার কথা বলি এটি আল্লাহর নির্দেশ অনুসারেই বলি ইসলাম অন্যান্য ধর্মের আক্রমণের লক্ষ্যে পরিণত হচ্ছে তারা একে অর্থাৎ ইসলামকে নিশ্চিহ্ন করতে চায় আমরা কি এমন পরিস্থিতিতে এর রক্ষার্থে কোনোরূপ পদক্ষেপ নিব না খোদাতালা এ উদ্দেশ্যেই এ জামাত প্রতিষ্ঠা করেছেন তাই এর উন্নতির জন্য চেষ্টা করা খোদাতালার নির্দেশ ও ইচ্ছা পূরণ করার নামান্তর এই প্রতিশ্রুতিও খোদাতালার পক্ষ থেকেই রয়েছে যে ব্যক্তি আমার পথে দান করবে আমি তাকে কয়েক গুণ বাড়িয়ে দেবো পৃথিবীতেই সে অনেক কিছু পাবে আর মৃত্যুর পর পরকালের প্রতিদানও সে দেখতে পাবে হুজুর বলেন হজরত মসিহ ইসলাত আসলামকে আল্লাহ তালা নিষ্ঠাবানদের একটি জামাত দান করেছিলেন যারা তার কথা শুনেছেন এবং নিজেদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন তিনি আলাহি ইসলাতাম স্বয়ং বলেছেন আমাদের জামাতের বড় একটি অংশ দরিদ্র শ্রেণী কিন্তু আল্লাহর কৃপায় আমি দেখি যে তাদের মধ্যে নিষ্ঠা ও সহমর্মিতা রয়েছে আর তারা ইসলামের প্রয়োজন অনুধাবন করে নিজেদের সাধ্যানুসারে কোরবানি করতে কখনোই পা হয় না হুজুর বলেন কেবল সেই যুগেই নয় বরং আজ প্রায় একশো তিরিশ বছর পরও আল্লাহতালা এই জামাতে এমন সব কোরবানিকারী সৃষ্টি করে যাচ্ছেন যারা প্রতিনিয়ত ধর্মের খাতিরে নিজেদের সাধ্যানুসারে এবং কখনো বা নিজেদের সাধ্যাতীতও কোরবানি করছেন আর যেমনটি আল্লাহ তালা পবির কোরআন উল্লেখ করেছেন সে অনুযায়ী তারা তাদের নিষ্ঠা ও আন্তরিকতার জন্য প্রতিদানও লাভ করছেন বর্তমান যুগে শুধুমাত্র ধর্মের খাতিরে এরূপ আর্থিক কোরবানির মান ও উদাহরণ কেবলমাত্র আহমদিয়া জামাতেই দেখতে পাওয়া যায় এরপর হুজুর আনোয়ার আজিজ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী এই যুগের নিষ্ঠাবান আহমদীদের কতিপয় এমন ঘটনা বর্ণনা করেন যা সত্যি আমাদের জন্য ইমান উদ্দীপক বা ইমান বৃদ্ধির কারণ হুজুর বলেন ক্যামেরুনের একজন মোয়াল্লেম সাহেব কোনো একটি জামাতে তাহরিকে জাদিদের চাঁদার জন্য গেলে সেখানকার গ্রাম্য প্রধান উসমান সাহেব গ্রামের সবাইকে একত্রিত করে তাহারিকে জাদিদের চাঁদা প্রদানে উদ্বুদ্ধ করে বলেন আগে মসজিদে আমি ছাড়া মাত্র দু একজন মুসল্লি নামাজ পড়ত আর যখন থেকে এখানে আহমদিয়া জামাত এসেছে আর আমরা আহমদি হয়েছি তখন থেকে মসজিদ মুসল্লিতে পরিপূর্ণ বরং কখনো কখনো মসজিদের বাইরেও বাইরে দাঁড়িয়েও নামাজিদের নামাজ পড়তে হয় এটি আহমদিয়াতের কল্যাণেই সম্ভব হয়েছে তাই আপনারা খলিফার আহ্বানে সাড়া দিয়ে তাহারিকে জাদিদ খাতে সাধ্যমতো চাঁদা দিন এরপর তারা সবাই সাধ্যমতো এ খাতে চাঁদা প্রদান করেন হুজুর বলেন ক্যামেরুনেরই আরেকটি ঘটনা মাদিবু নামক জামাতের এক নবাগত আহমদি ওসমান সাহেব যিনি তাহারিকে জাদিদের জন্য দশ হাজার ফ্রাঙ্ক সিফা চাঁদা প্রদানের মনস্থ করেছিলেন এ সময় তার ছেলের শুল্ক বিভাগে চাকরির ইন্টারভিউ ছিল কিন্তু চাকরি হওয়ার জন্য কর্তা ব্যক্তিদের যে বড় অঙ্কের অর্থ উৎকোচ দিতে হয় তা তার কাছে ছিল না ওসমান সাহেব ছেলেকে সাফ সাফ জানিয়ে দেন আমি এই অর্থ চাঁদার জন্য জমা করেছি কোনোভাবেই আমি তা কাউকে দিব না কোনো খাতে খরচ করতে দিব না তুমি ইন্টারভিউ দাও আল্লাহ তোমাকে সাহায্য করবেন এরপর চাঁদা প্রদানের কয়েকদিন পরেই শহর থেকে ফোন আসে যে তার ছেলের চাকরি হয়েছে যা বাহ্যত একেবারেই অসম্ভব ছিল উসমান সাহেব একে চাঁদা প্রদানের কল্যাণ বলেই সাব্যস্ত করেছেন বেনিনের একটি গ্রামে জামাতের সিক্রি মালের উপার্জনের একমাত্র মাধ্যম তিন চাকার মোটরসাইকেল বা অটোরিকশাটি চুরি হয়ে যায় সে দেশে চুরি হয়ে যাওয়া এমন জিনিস ফেরত পাওয়া একেবারেই অসম্ভব কিন্তু এই ভদ্রলোকের খোদার ওপর এতটাই আস্থা ছিল যে তিনি মন্তব্য করেন যেহেতু এটি আমার জীবিকার একমাত্র মাধ্যম এবং এর উপার্জন থেকে আমি চাঁদাও দেই তাই এটি আমি অবশ্যই ফিরে পাবো আশ্চর্যজনকভাবে হলেও সত্য যেমনটি তিনি আশা করেছিলেন তাই ঘটে আর সেই ভদ্রলোক নিজের অটোরিকশা ফেরত পেয়েই মুরব্বী সাহেবকে এসে বলেন আমার তাহারিকে যদি চাঁদা এখনও বাকি রয়েছে আমি কাজে বের হচ্ছি আগামী এক সপ্তাহ যা আয় হবে তার পুরোটাই আমি চাঁদা হিসেবে প্রদান করব এই সপ্তাহে তিনি বারো হাজার ফ্রাঙ্ক সিফা আয় করেন এবং এর পুরোটাই তিনি তাহারিকে জাদিদ খাতে খাতে চাঁদা হিসেবে প্রদান করেন এরপর ভারতের একটি জামাতে এর কথা হুজুর উল্লেখ করেন যেখানে সুফিয়া নামক এক তরুণী নিজ ভাইয়ের হাতে দু তোলা স্বর্ণের সমমূল্য পরিমাণ টাকা চাঁদাস্বরূপ প্রেরণ করে বলেন ছোটবেলায় মায়ের সাথে জলসায় বক্তৃতা শুনতে যেতাম যখন শুনতাম জাজ মুসলিম মাহমুদ রাদিল্লা আনুর তাহারিকে জাদিদের আহ্বানে সাড়া দিয়ে জামাতের মহিলারা নিজের অলঙ্কার চাঁদা হিসেবে দিয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছেন তখন থেকেই আকাঙ্ক্ষা ছিল আমারও যদি অলঙ্কার থাকতো তাহলে আমিও তা দিতে পারতাম আমার মায়ের মৃত্যুর পর দুভরি স্বর্ণের অলঙ্কার ভাগে পেয়েছি তাই তো এখন তাহারিকে জাদিদের চাঁদা হিসেবে আমি এই অলঙ্কার দিয়ে দিচ্ছি জামাতের লোকেরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এই গয়না তোমার বিয়ের সময় কাজে আসবে তাই তুমি দিও না কিন্তু এই তরুণী নিজ সংকল্পে ছিলেন অনর এবং চাঁদা প্রদান করে তিনি ক্ষান্ত দিয়েছেন হুজরা ইদুল্লাহ আসলে আজিজ বলেন এই ঘটনার প্রেক্ষিতে জামাতের গরিবরা অসাধারণ নিষ্ঠার সাথে চাঁদা দেয় কিন্তু এক্ষেত্রে ধনীদেরও চিন্তা করা উচিত তারা তাদের সামর্থ্যের তুলনায় কি করছে তাদেরও নিজ সামর্থ্য অনুসারে আর্থিক কোরবানি করা উচিত এরপর হুজুর মস্কর মোবাল্লিক সাহেবের উল্লেখ করে বলেন যে তিনি লিখেছেন সেখানকার একজন আহমদের নতুন চাকরির সময় মালিক পক্ষ স্পষ্ট জানিয়ে দেয় যে এখানে শুরুতে যে বেতন ধার্য করা হবে তাই আপনি পাবেন আর কখনোই আপনার বেতন বাড়ানো হবে না তিনি এই শর্তেই চাকরিতে যোগদান করেন কিছুদিন পর যখন তিনি তাহারিকে জাদিদ ওয়াকফে জাদিদ সম্পর্কে জানতে পারেন তখন থেকে নিয়মিত এ খাতে চাঁদা দিতে শুরু করেন এর কয়েকদিন পর কোনো কারণ ছাড়াই মালিকপক্ষ পরপর দু দফায় তার বেতন আরও সাত হাজার রুবল বৃদ্ধি করে দেন তার মতে আল্লাহর পথে কোরবানির ফলেই এমনটি সম্ভব হয়েছে বুরকিনা এক ব্যক্তি আলহাজ ইব্রাহিম সাহেবের দু সন্তান বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিল অনেক চিকিৎসা সত্ত্বেও তেমন কোনো উপশম হচ্ছিল না তাদের জামাদের মোয়াল্লিম সাহেব তাকে আর্থিক কোরবানির ব্যাপারে বললে তিনি চাঁদা দেন এবং দোয়া করেন যেন এর কল্যাণে তার সন্তানরা আরোগ্য লাভ করে এর কয়েকদিন পরই তার এক সন্তান পূর্ণ আরোগ্য লাভ করে আর অপরজন অপরজনের অবস্থারও যথেষ্ট উন্নতি হয় ইব্রাহিম সাহেব বলেন আল্লাহ তালা তার চাঁদা ও দোয়া কবুল করে এমনটি করেছেন এরকম আরও বেশ কিছু ঘটনা হুজুর উল্লেখ করেন এর মধ্যে যুক্তরাজ্য জার্মানি কানাডা ইন্দোনেশিয়া ছাড়াও বিশ্বের অন্যান্য দেশের অনেকগুলো ঘটনা রয়েছে যাতে দেখা যায় যে আল্লাহ রাস্তায় আর্থিক কোরবানির কল্যাণে আল্লাহ তালা তাৎক্ষণিকভাবে তাদের আয় রোজগার বৃদ্ধি করে দিয়েছেন বা এমন স্থান থেকে তাদের জন্য পর্যাপ্ত অর্থের সংকুলন করেছেন যা তারা কশ্চিনকালেও কল্পনা করতে পারেনি হুজুর বলেন এরকম অজস্র ঘটনা প্রতিনিয়ত নিখিল বিশ্ব আহমদিয়া জামাত প্রত্যক্ষ করছে হুজুর নাসলে আজিজ দোয়া করেন আল্লাহ তালা সকল আর্থিক কোরবানিকারীর ইমান ও বিশ্বাস ক্রমশ বৃদ্ধি করতে থাকুন এবং সর্বদা তাদের ধন সম্পদ ও জনবলে প্রভূত বরকত দিন আমিন খুদবার শেষ দিকে হুজুর আনোয়ার আইদাল তাবনাসিল আজিজ তাহারিকে জাদিদের নববর্ষের ঘোষণা করেন এবং গত বছরের কিছু পরিসংখ্যান তুলে ধরেন বিগত বছরটি তাহারিকে জাতিদের চুরাশিতম বছর ছিল পহেলা নভেম্বর দু থেকে পঁচাশিতম বছর শুরু শুরু হয়েছে হুজুর বলেন গত বছর এক কোটি সাতাশ লক্ষ তিরানব্বই হাজার পাউন্ডের অধিক অর্থ এই খাতে অর্থাৎ তাহারিকে জাদিদ খাতে আদায় হয়েছে যা বিগত বছরের তুলনায় দু লক্ষ বাইশ হাজার পাউন্ড বেশি বরাবরের মতোই সর্বমোট চাঁদা আদায়ের দিক থেকে পাকিস্তান সবার শীর্ষে রয়েছে এর বাইরের দেশগুলোর মধ্যে শীর্ষ দশটি দেশ হল জার্মানি প্রথম যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য দ্বিতীয় আমেরিকা তৃতীয় ক্যানাডা চতুর্থ ভারত পঞ্চম অস্ট্রেলিয়া ষষ্ঠ সপ্তম স্থানে রয়েছে মধ্যপ্রাচ্য প্রাচ্যের একটি দেশ ইন্দোনেশিয়া অষ্টম ঘানা নবম আর দশম স্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ হুজুর বলেন এবছর সতেরো লক্ষ সতেরো হাজার মানুষ বা আহমদি সদস্য এই চাঁদার খাতে অংশগ্রহণ করেছেন চাঁদা দাদা বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায় এক লক্ষ সতেরো হাজার এরপর হুজুর বিভিন্ন দেশের আভ্যন্তরীণ অবস্থান তুলে ধরে মাথাপিছু চাঁদা প্রদানের ক্ষেত্রে শীর্ষ দেশগুলোর পরিসংখ্যান বর্ণনা করেন হুজুর বলেন আল্লাহ তালা সকল আর্থিক কোরবানিকারীর ধন সম্পদ ও জনবলে প্রভূত বরকত দিন এবং তাদের নিষ্ঠা এবং আন্তরিকতা গ্রহণ করুন আমিন প্রিয় শ্রোতামণ্ডলী হুজুরের খোদ্ সরাসরি সম্পূর্ণ শোনার কখনোই বিকল্প নেই আমরা দিকে খেয়াল রেখে শুধুমাত্র সারমর্ম উপস্থাপন করছি আপনারা হুজুরের পুরো খোদবাটি শুনতে পাবেন আমাদের radio channel voice of Islam বাংলায় এবং আমাদের নিয়মিত website W dot Ahmadiyya Bangla dot org এই ওয়েবসাইটে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাবরাকাত ধন্যবাদ মাওলানা তারেক মোবাসের সাহেব শ্রোতাবিন্দু আপনারা radio Ahmadiyya voice of Islam Bangla Toronto থেকে শুনছেন আমাদেরকে ফোন করুন এই নাম্বারে সিক্স ফোর ওয়ান সিক্স আমাদের এই নাম্বারটি এই মুহূর্তে কাজ করছে না আপনারা six four seven two three seven eight nine zero one এই নাম্বারে ফোন করতে পারেন এখন একটি সংক্ষিপ্ত রিপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ভার্জিনিয়ায় মসরুর মসজিদের উদ্বোধন সম্পর্কিত গত তেসরা নভেম্বর দুই তারিখে নিখিল বিশ্ব আহমেদিয়া মুসলিম জামাতের প্রধান আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা শান্তি ও প্রগতির দূত হজরত মির্জা মসরুর আহমদ মহান আল্লাহ তালা তার সাহায্যকারী হন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ভার্জিনিয়ায় মসরুর মসজিদের উদ্বোধন করেন তার ভাষণে তিনি সকল আগত অতিথিদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে বলেন যে পবিত্র ইসলামের প্রতিষ্ঠাতা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের শিখিয়েছেন যে মানব যারা মানব জাতির উপর কৃতজ্ঞ নয় তারা সৃষ্টিকতার উপরও কৃতজ্ঞ নয় এই শহরের বেশিরভাগ অধিবাসী অমুসলিম সেই তুলনায় বসবাসকারী আহমদিদের সংখ্যা খুবই নগণ্য এতদ সত্ত্বেও কাউন্টি অফিসিয়াল এবং সাধারণ জনগণ এই মসজিদ স্থাপনে অনুমোদন দিয়েছে এটি তাদের ওপেন হার্ট এবং অতি উচ্চ মার্গের টলারেন্সের পরিচয় অমুসলিম হওয়া সত্ত্বেও তিনি বলেন অমুসলিম হওয়া সত্ত্বেও আপনারা এই ইসলামিক ইভেন্টে যোগদান করেছেন তা আপনাদের মুক্ত মনের এবং সহ্য শক্তির বিশাল পরিচয় বহন করে আপনারা জানেন যে মুসলমান এবং ইসলামের ব্যাপার ইদানিং গণমাধ্যমে নেতিবাচক খবর প্রচার করা হয় তার কারণে মুসলমানদের একটি ক্ষুদ্র অংশ খুবই নিন্দনীয় কার্য তার কারণ হচ্ছে মুসলমানদের একটি ক্ষুদ্র অংশ খুবই নিন্দনীয় কার্যকলাপ করে যাচ্ছে এবং তা ইসলামের নাম ব্যবহার করে এর প্রতিফল শুধু অনেক অমুসলিমদের মনে ইসলাম সম্পর্কে অন্যরকম বিরূপ ধারণা দেয় এবং অনেক ধরনের প্রশ্নও জাগে তাদের মনে ধারণা জন্মেছে এই ধর্ম সমাজের চরমপন্থা এবং সন্ত্রাসবাদ কার্যকলাপ ছড়াবে এতদ সত্ত্বেও আপনারা এই শহরে এই মসজিদ স্থাপনের অনুমোদন দিয়েছেন এই জন্য আমি আপনাদেরকে আবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি গণমাধ্যমে যে ইসলামের কথা বলছে তা সম্পূর্ণ ভুল এবং কিছু লোক ইসলামের নামে যে হীন কার্যকলাপ করছে তার সাথে প্রকৃত ইসলামের শিক্ষার কোনো সম্পর্কই নেই ইসলামের শিক্ষা হচ্ছে শান্তি ভালোবাসা সংশোধন এবং ভ্রাতৃত্ববোধের শিক্ষা যেখানে ইসলাম শব্দের আক্ষরিক অর্থই হচ্ছে শান্তি সেখানে কি করে ইসলাম সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে এবং অশান্তিমূলক কার্যকলাপ অনুমোদন করতে পারে বরং এর কাজ হচ্ছে সমাজে ভ্রাতৃত্ববোধ শান্তি এবং ভালোবাসা ছড়ানো পবিত্র কোরআন থেকে আমরা এই শিক্ষাই পেয়েছি আমাদের পবিত্র গ্রন্থ পবিত্র কোরআনেই সকল ইসলামী আইন ও শিক্ষা সম্বন্ধে বিস্তারিত বর্ণনা থাকে এবং আমরা তা থেকেই তা গ্রহণ করি এবং পালন করি পবিত্র কোরআনের প্রথম থেকে শেষ অধ্যায় পর্যন্ত শান্তির কথা মানবাধিকারের কথা ন্যায় বিচারের কথাই বলা হয়েছে মৌলিক মানবিক মূল্যবোধ এবং নৈতিকতা শেখানোর জন্য আল্লাহ তালা যুগে যুগে বহু নবী পাঠিয়েছেন এবং তারা তাদের সর্বাত্মক চেষ্টা করে উন্নত মানের নৈতিকতা মানবজাতিকে শিখিয়ে দিয়ে গেছেন প্রতিষ্ঠিত করে গেছেন এবং এই সমস্ত নবী রসলের কথা আমরা পবিত্র কোরআন থেকেই পেয়ে থাকি এবং এটি আমাদের বিশ্বাসের অন্তর্ভুক্ত সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য যারা কাজ করে গেছেন মানবজাতির একের অন্যের প্রতিষ্ঠা অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করে গেছেন ইতিহাস একথা প্রমাণ করে যে সকল যুগের সকল সময় নবীর অত্যন্ত উচ্চমানের এই কাজগুলো প্রতিষ্ঠা করে গেছেন এইভাবে ইসলামের শিক্ষা হচ্ছে মানব জাতিকে একত্রিত করা এবং সমাজ ধর্ম নির্বিশেষে নির্বিশেষে সকলকে ভালোবাসা এই ধর্ম সকল ধরনের বাধা বিঘ্ন অতিক্রম করে ভেঙে চুরে পরস্পরের মধ্যে সংলাপ করার উৎসাহ প্রদান করে ইসলাম কখনোই সন্ত্রাসবাদ ও চরমপন্থার কাজ করার উৎসাহ প্রদান করে না একজন মুসলমান কখনই অন্যদের উপর বর্ণ ধর্মের উপর ঘৃণা বা চরমপন্থা প্রদর্শন করতে পারে না যারা সম্পূর্ণরূপে ইসলামের শিক্ষা থেকে দূরে সরে গেছে তারাই এই ধরনের ঘৃণ্য ও হীন কার্যকলাপ করে থাকে পবিত্র কোরআনের প্রথম অধ্যায় বলা হয়েছে যে আল্লাহ তালা হচ্ছেন সমস্ত বিশ্বজগতের প্রতিপালক তিনি সকল লোকদের তারা যে ধর্মে বিশ্বাস করুক না কেন এমনকি নাস্তিকে হোক না কেন তাদের সকালকে তিনি প্রতিপালিত করেন এমনকি পৃথিবীর সকল ধরনের সুবিধাও তারা ভোগ করে থাকে আল্লাহ তালা যেই সমস্ত সুবিধাগুলো মানবজাতির জন্য সৃষ্টি করেছেন তিনি মানবজাতির উপর অনেক গভীর ভালোবাসা এবং সম্মান রাখতেন তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাই আরও দুইটি উদাহরণও তিনি হজরত মোহাম্মদ ইসলামের জীবনী থেকে উল্লেখ করেন যেমন একবার তিনি সাহাবিদের সাথে বসে আছে তখন তিনি দেখতে পেলেন যে একটি লাশ সেখান দিয়ে যাচ্ছে তিনি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন তখন তাকে জানানো হলো যে এটি তো ইহুদিদের লাশ তিনি বললেন তাতে কি হয়েছে সে তো মানুষ এভাবে তিনি তার ইহুদিদের অধিকার প্রতিষ্ঠা করলেন আবার একবার খ্রিস্টান মিশনারিদের সাথে তিনি আলাপ করতেছিলেন তখন খ্রিস্টান মিশনারিরা তাদের প্রার্থনা করার জন্য জায়গা খুঁজতেছিলেন তিনি তাদেরকে মসজিদে প্রার্থনা করার জন্য অনুমতি দিলেন এভাবে তিনি একটি আন্তধর্মীয় সম্প্রীতির শিক্ষা দিয়ে গেলেন এই ছিল সংক্ষিপ্ত রিপোর্ট শ্রোতা বন্ধুরা আমরা আমরা আমাদের পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি এবং আমরা এই মুহূর্তে যে বিষয়গুলো নিয়ে আলাপ করতে চাচ্ছি আমাদের স্কেজুয়াল অনুযায়ী আজকে আমরা ব্লাসফেমি আইন নিয়ে আলোচনা করব বিতর্কিত ব্লাসফেমি আইন তো বিতর্কিত ব্লাসফিমি আইন সম্বন্ধে আমি একটি সাধারণ ধারণা দিচ্ছি আর আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন এই বিষয়ে আলাপ করার জন্য জনাব রিঙ্কি হক এবং এছাড়াও আমাদের সাথে নজম পরিবেশন করবেন জনাব নাসির আহমদ সাহেব এবং বাংলাদেশ থেকে প্রফেসর জামি আহমেদে বাংলাদেশ জনাব সালাহ আহমেদ সাহেব তিনিও আমাদের সাথে বাংলাদেশ থেকে সংযুক্ত আছেন আসসালামু আলাইকুম মালানা সাহেব তো আমরা এখন একটু ব্লাসফেমি আইন নিয়ে আলোচনা করব মাঝে মাঝে আপনাকে হয়তো প্রশ্ন করবে পারে আপনিও একটু প্রস্তুতি নিয়ে রাখতে পারেন তো ব্লাসফেমি আইন সম্বন্ধে শ্রোতাদের একটু ভূমিকা দিয়ে যাচ্ছি আমি প্রথমে ব্লাসফেমি আইন সর্বপ্রথম শুরু হয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের দেশগুলোতে এরপর ব্রিটিশ সাম্রাজ্যবাদের পর মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে এর প্রয়োগ শুরু হয় উনিশশো সালে ব্রিটিশ কমেডিয়ান মান্টি পাইথনের হিট কমেডি লাইফ অফ ব্রায়ানে ছিয়াশি বছর বয়স্ক এক ব্যক্তিকে ব্লাসফেমি আইনে সাজা দেওয়া হয় তার অপরাধ ছিল তিনি জিহবা শব্দটি উচ্চারণ করেছিলেন তিনি নিজেকে নির্দোষ দাবি করা সত্ত্বেও একদল ক্রুদ্ধ লোক তার উপর পাথর নিক্ষেপ করে এবং তাকে আহত করে আমরা যদি পবিত্র কোরআনের শিক্ষার দিকে তাকাই এবং মুসলিম দেশগুলোর দিকে তাকাই যেমন সৌদি আরব ইন্দোনেশিয়া এবং পাকিস্তান সেখানেও ইসলামের নামে যা হচ্ছে তা প্রকৃতপক্ষে ইসলামী বিশ্বাসের অন্তর্ভুক্ত নয় ঐতিহাসিক ঐতিহাসিকভাবে চার্চের সম্মান রক্ষার্থে এবং চার্চ কর্তৃক প্রয়োগের জন্য খ্রিস্টান ইউরোপীয়ের সর্বপ্রথম ব্লাসমি আইনের প্রবর্তন শুরু হয় এবং ব্রিটিশ সাম্রাজ্যের বদলতে এই ব্লাসফেমি আইন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলিতে চলে আসে বর্তমান বর্তমান সময়ে সংখ্যালঘু জাতিদের অত্যাচার করার জন্য ব্লাসফেমি আইন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে সৌদি আরব ইন্দোনেশিয়া এবং পাকিস্তানে পাকিস্তানে তাহের মেহেদি নামক একজন আহমদি মুসলমানকে দুই বছর ব্লাসফেমি আইনের সাজা ভোগ করার পর মুক্ত করা দেওয়া হয় এবং তার অপরাধ ছিল তিনি নিজেকে একজন মুসলমান দাবি করেছেন একই অভিযোগে শুকুর আহমদ নামক একজন আহমদি মুসলমান যার বয়স একাশি একাশি বছর এই বৃদ্ধ ব্যক্তিটিকেও আট বছর সাজা ভোগ করতে হয়েছে ব্লাসফেমি আইনের আওতায় সৌদি আরবে রাইফ বাদাই নামে একজন নাস্তিক এখনও ব্লাসফেমি আইনের আওতায় জেলে সাজা ভোগ করছেন সাম্প্রতিককালে ইন্দোনেশিয়ার কোর্ট জাকার্তার গভর্নর খ্রিস্টান ওহককে ব্লাসফেমি আইনে অভিযুক্ত করেছেন এবং দু বছরের সাজা দিয়েছে তার অভিযোগ করেন যে তিনি তিরস্কার করেছেন কোরআন শরীফের একটি শিক্ষাকে অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে কোরআন মৌলী সাহেবরা যেভাবে ব্যাখ্যা করেন যে কোরআন মুসলমানদেরকে একজন অমুসলমানকে ভোট না না দিয়ে মুসলমানদেরকে ভোট দিতে বলে এবং তিনি এই কথা তিরস্কার করার কারণে তাকে ব্লাস্টমিয়ানে সাজা দেওয়া হয় প্রস্তুতপক্ষে এই ধরনের ক্ষেত্রে একজন লোক এবং কোরআন শরীফের কিন্তু শিক্ষাটা উল্টো কোরআন শরীফ বলে এই ধরনের ক্ষেত্রে একজন লোক যদি বারবার ব্লাসফেমি করে তারপরেও কোরআন শরীফ তাকে কোনো ধরনের দুনিয়াবী শাস্তির কথা বলেন এই শাস্তিটি আল্লাহর হাতেই দিয়েছেন এবং আল্লাহ তালা তাকে দুনিয়াতে শাস্তি দিতেও পারেন পরকালেও শাস্তি দিতে পারেন তো রিঙ্কি হক সাহেব আপনি ব্লাসফিমি আইনের এই যে এই যে বিতর্কিত ব্লাসফিমি আইন সেটা কি বা এর সম্বন্ধে আপনার কি ধরনের বক্তব্য আছে এটা একটু শেয়ার করেন যদি শ্রোতাদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ধন্যবাদ সাইফুল ইসলাম সাহেব আপনি অনেকটুকুই বলেছেন ব্লাসফেমি আইন সম্পর্কে এবং সবগুলোই খুব ইম্পর্টেন্ট খুবই সময় উপযোগী কথা বলেছেন এবং আমি আপনার সাথে কিছু কিছু জিনিস এখানে সংযুক্ত করতে চাই সেটা হচ্ছে যে আপনি অলরেডি কোরআন শরীফের কথা বলেছেন যেখানে কিছু সোরাতে বলা আছে যে তারা অলরেডি উল্টো ভাবে তারা এগিয়ে যাচ্ছে তারা কোরআন শরীফের যেই আইন বা কোরআন শরীফে আল্লাহ তালা যেভাবে উল্লেখ করেছেন সেগুলো কোনো কিছুই ওনারা মানছেন না তো আমি কিছুটা ইতিহাস ধরেই কনস্টিটিউশন যেটা আছে পাকিস্তানের কথা আপনি বলেছেন পাকিস্তানের কথাই আমি দিয়ে শুরু করি সেটা হচ্ছে যে ব্লাসফেমি আইনটা কি ব্লাসফেমি আইন হচ্ছে এমন একটি আইন যেটা যেখানে যারা নন মুসলমান আছে যে কোনো দেশের যে নন মুসলমানরা আছে তারা অন্য কোনো ফেরকা বা অন্য কোনো বিশ্বাসকে তারা সম্মতি দিতে পারবে না বা সেই বিশ্বাসকে তারা সেই বিশ্বাস নিয়ে তারা বেঁচে থাকতে পারবে না এরকম একটা বিষয় এখানে যদি আমি কনস্টিটিউশনের কথা বলি যেটা পাকিস্তানের পাকিস্তান পিনাল কোড পিপিসি যেটাকে বলা হয় আর্টিকেল বা section two sixty subsection three এতে যেটা লেখা আছে এখানে ইংরেজিতে লেখা আছে আমি সেটার বাংলাটা আপনাদেরকে বলি মুসলমান বা মুসলমান যারা কোর্ট আনকোর্ট মুসলমান মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যারা আল্লাহকে এবং আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে শুধুমাত্র আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে এবং প্রফেট মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম ওনাকে শেষ নবী হিসেবে তাকে যারা মানে শুধুমাত্র তারাই মুসলমান এবং সাবসেকশন থ্রির বিতে লেখা আছে নন মুসলমান তারাই যারা মুসলমান নয় এবং যারা খ্রিস্টান হিন্দু শিখ বুদ্ধিস্ট পার্সি এইরকম এই ধরনের কমিউনিটিতে বিলং করে তারা হচ্ছে নন মুসলমান এবং এর মধ্যে কাদিয়ানি গ্রুপও উল্লেখ করা হয়েছে যাদেরকে বা লাহোরি গ্রুপ যাদেরকে বলা হয় এই কনস্টিটিউশনের মধ্যে এই দুই গ্রুপের কথা উল্লেখ করা রয়েছে তারাও নন মুসলমান নন মুসলিম এখন আমি যদি আপনার দৃষ্টি এদিকে একটু আকর্ষণ করতে চাই যে উনিশশো সালে লাহোরে যে রায়টস হয়েছিল সেখানে প্রায় দুই শতাধিকেরও বেশি আহমদি মুসলমান মারা গিয়েছেন সেখানে মার্শাল ল হয়েছিল এবং পাকিস্তানের ফেডারেল ক্যাবিনেট তখন ডিসমিস করা হয়েছিল তারপর উনিশশো সালে যে ঘটনাটা হয় সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে অ্যান্টি আহমদি রায়টস হয়েছিল যেটা অনেক ভায়োলেন্ট একটা ক্যাম্পেইন ছিল মজলিসে আহরারি ইসলাম এবং জামাতে ইসলামের যেটা আহমদে মুসলিম জামাতের এগেনস্টে ছিল তো উনিশশো সালে যেই ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে পাকিস্তানের লেজিসলেশন এবং কনস্টিটিউশনের যেই পুনর পুনর্বর্ধন বা যেই চেঞ্জগুলো করা হয়েছে কোনো দেশের একটা কথা বলে রাখি কোনো দেশের কনস্টিটিউশন আইন চেঞ্জ করা খুবই খুবই খুবই কঠিন এটা অলমোস্ট ইম্পসিবল বলা যেতে পারে আমরা যদি ক্যানাডার কথা বলি উনিশশো বিরাশি সালে যে কনস্টিটিউশন আইন করা হয়েছিল চার্টার অফ রাইটস সেটা এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে এবং এটা চেঞ্জ করা খুবই ডিফিকাল্ট হাওয়েভার তো উনিশশো সালে যেই আইনের যেই পরিবর্তন করা হয়েছিল এবং এটাকে এই দুইটা গ্রুপ যেই যেই কনস্টিটিউশনের যেই চেঞ্জটা এনেছে সেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি বা কোনো আহমদি মুসলমান বলে নিজেদেরকে বা মুসলমান হিসেবে তাদেরকে আখ্যায়িত করে বা মুসলমান যা যারা মুসলমান হিসেবে যারা যে প্র্যাকটিসগুলো করে তারা যদি সেই প্র্যাকটিস করে সেই আহমদীদেরকে ক্রিমিনালাইজ করা হবে তাদেরকে ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের um, সাথে তাদেরকে জড়িত করা হবে এবং তাদেরকে ক্রিমিনাল ক্রিমিনালি পিনালাইজ করা হবে এবং এই জিনিসটা হয়েছিল uh, আমি এখানে বলতে বাধ্য হচ্ছে এই জিনিসটা um, um, এই এই ঘটনাগুলো হয়েছিল সৌদি আরবের যে বাদশাহ আপনি অলরেডি উল্লেখ করেছেন তার কথা তার প্রেশারের উপরে এই এই ঘটনাগুলো হয়েছে এবং যে তখনকার সময় যেই সৌদি বাদশাহ ছিলাম তার নাম হচ্ছেন কিং ফয়সাল বিন সাউদ তো এখন এইটা হচ্ছে ব্লাসফেমি আইন পাকিস্তানের যে ব্লাসফেমি আইন সেটার একটি ছোটোখাটো ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরলাম এখন কিছুদিন আগে যেই ঘটনাটা হয়েছে নভেম্বর মাসের ছয় তারিখে দুই হাজার আঠারোতে পাকিস্তানের যেই সুপ্রিম কোর্ট একটা কেসকে উইড্র করেছে ডিসমিস করে দিয়েছে আসিয়া বিবি যিনি একজন খ্রিশ্চান মহিলা ছিলেন এবং তিনি এখনও আছেন তাকে প্রায় নয় আট নয় বছর পর তাকে কুইট করা হয় তাকে যেটাকে বলা হয় যে খারিজ করে দেওয়া হয় তার যে তার তার বিরুদ্ধে যে আইন আনা হয়েছিল তার বিরুদ্ধে যে অ্যালিগেশন করা হয়েছিল সেই অ্যালিগেশনগুলোকে ডিসমিস করে দেওয়া হয় এখন আমার এখানে একটা জিনিস উল্লেখ না করলেই নয় যে আসিয়া বিবির ঘটনাটা কী ছিল আসিয়া বিবি আসলে কিছু অন্যান্য মুসলমান যেই মহিলারা ছিলেন তাদের সাথে কোনো একটা মাঠে উনি কাজ করছিলেন সেই মাঠে কাজ করার সময় ওনার কাজ করার বশত ওনার পানির পিপাসা লাগে তো উনি অন্যান্য যে মুসলমান মহিলারা হয়তো পানি নিয়ে এসেছিলেন তিনি পানির পিপাসা বশত তিনি আসিয়া বিবি তাদের তাদের যেই পানির কৌটা যেটা নিয়ে এসেছিলেন তাদের সেই কৌটা দিয়ে পানি খেয়েছিলেন তো এইটা অন্যান্য যে মহিলারা ছিল সেখানে মুসলমান মহিলারা সেটা দেখে ফেলেন এবং তাকে বলা শুরু করে যে তুমি এটা খেয়েছো তুমি তো অনেক আমাদের অনেক বড় পাপ করেছো তো এটা আস্তে আস্তে অনেক বড় উপায়ে বড় রূপ ধারণ করে যেটা পরবর্তীতে পাকিস্তানের সুপ্রিম কোর্টে চলে যায় তো নয় বছর পর তাকে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে খারিজ করে দিয়েছেন তো এই মুহূর্তে আমার কাছে যেটা যেই জিনিসটা আমার কাছে আমি তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম বা কোরআন হাদিসে আমরা কি দেখি যদি আমি কোরআনের দিকে তাকাই আল্লাহ তালা বলেন chapter number five verse number nine পাঁচ নম্বর সুরার নয় নম্বর আয়তে আল্লাহ তালা বলেন কোনো জাতির শত্রুতা যেন তোমাদেরকে এই অপরাধ আউজুবুল্লাহমিন আশাইতানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম কোনো জাতির শত্রুতা যেন তোমাদিগকে এই অপরাধ করিতে আদৌ প্ররোচিত না করে যে তোমরা ন্যায় বিচার না করো তোমরা সুবিচার করো ইহা তাকুয়ার অধিকতর নিকটবর্তী এবং আরেকটি আয়াতে ছয় নম্বর সুরার একশো নয় নম্বর আয়াতে আল্লাহ তালা আবার বলেন বিসমুল্লাহ রহমান ইব্রাহিম এবং তোমরা তাহাদিওকে গালি দিও না এবং আল্লাহকে ছেড়ে অন্য কাউকে মাবুদ যারা আল্লাহকে ছেড়ে অন্য কাউকে মাবুদ রূপে ডাকে নয়তো তারা শত্রুতাবশত এবং অজ্ঞতার কারণে আল্লাহকেই গালি দেবে তো এখানে একটা জিনিস আমরা যেটা লক্ষ্য করি আল্লাহ তালা স্পষ্টভাবে কোরআন শরীফে উল্লেখ করেছেন যে তোমরা যারা প্রথমত ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা বলেছেন এবং দ্বিতীয়ত যে যেই যারা ন্যায় বিচার করছে না ইভেন তাদেরকেও আল্লাহ তালার বলেছেন যে তোমরা তাদের তাদের উপরে তাদেরকে কোনো রকমের প্রেশার ক্রিয়েট করো না যাতে তারা অজ্ঞতার বসাতে উল্টো আল্লাহকেই যেন গালি না দেন তো আপাতত আমি এতটুকুই এখন এক্সপ্লেন করছি পরবর্তীতে যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি আবার আরো বিস্তারিত ব্যাখ্যা করব ধন্যবাদ আপনাকে আলাইকুম মালানা সাহেব জি ওয়ালাইকুম আসসালাম তো আমরা তো ব্লাসফেমি আইন নিয়ে আলোচনা করছিলাম আমরা পবিত্র কোরআন থেকে জানি যে আল্লাহ তালা পবিত্র কোরআনে মহানবী সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে বিরুদ্ধবাদীরা যেই ধরনের অপবাদগুলো দিয়েছিল যে ব্লাসফেমি করেছিল সেক্ষেত্রে এত গালিগালাজ করা সত্ত্বেও মোসাল্লাম মক্কা বিজয়ের পর তাদের সবাইকেই মাফ করে দিয়েছিলেন কোনো ধরনের শাস্তি দেননি তো এখন এই কোরআন শরীফের এখন এই ব্যাপারে ব্লাসফেমি যারা করে সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ আসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা তারা বলেছিল তাকে পাগল বলেছিল তাকে মৃগী রোগী বলেছিল তাকে বিভিন্ন মিথ্যাবাদী বলেছিল তাকে উম্মাদ বলেছিল যত ধরনের বাজে কথা বলা যায় তাকে বলেছিল তারপরেও তিনি তাদেরকে কোরআন শরীফ কেন তাদেরকে এই এই কথা বলার সাথে এই ফ্রিডম অফ স্পিচের যে ব্যাপারটি এই এক্সপ্রেশনটা তো তাদেরকে দিয়েছে আর এর বিপরীতে আমি পাকিস্তানের পেনাল কোডের যে আইনটি টু নাইনটি ফাইভ সিতে যেখানে স্পষ্ট বলা আছে ব্লাসমি করা মানে মৃত্যুদণ্ড তার ইন্টারপ্রিটেশন এটা তো পাকিস্তানে তারা বলে যে সরিয়া আইন বা এই ধরনের আইন করে তার কোরআন বিরোধী আইনটা করে কেন এই কাজটা করছে আর কোরআনই বা এত উদার কেন জি জাকাল্লাহ কথা হলো যে সর্বপ্রথম যে ব্ল্যাসফেমিস অর্থই যখন আমরা করি যে ঈশ্বর নিন্দা তাহলে সেখানে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহামের নাম কিভাবে ঢুকে আসে প্রথম কথা হলো যদি আল্লাহ তালার অবমাননার যদি শাস্তির আমরা কথা বলি যে ব্লাসফেমি আইন যে আল্লাহকে অবমাননা করা হচ্ছে তাকে শাস্তি দেওয়া হবে তো সব প্রথম কথা হলো এই যে যখনই আমরা সেই আইনের দিকে দেখি তাহলে দেখা যায় যে আমরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর একজন মনোনীত ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছি আর যখন আল্লাহকে বাদ দিয়ে কোনো ব্যক্তিকে প্রাধান্য দিব তখন আল্লাহ তালার শিক্ষার থেকে আমরা মূল শিক্ষার থেকে আমরা দূরে সরে যাব যদি আমরা খোদাকে ভালোবাসি এবং খোদার শরীয়তের উপর যদি আমল করি তাহলে সেখানে যেভাবে আমার পূর্ববর্তী ভাই স্পষ্টভাবে ছয় নম্বর সুরার একশো নয় নম্বর আয়াত যিনি পাঠ করে শোনালেন যে তোমরা তাদেরকে গালি দিও না <clears throat> যারা আল্লাহকে ছেড়ে অন্য কাউকে উপাস্য রূপে ডাকে নতুবা তারা অজ্ঞতার দরুন শত্রুতা বশত আল্লাহ তালাকে গালি দিবে আল্লাহ বলছেন যে সকলকে সম্মান করো তোমরা যদি তোমাদের খোদার সম্মান রক্ষা করতে চাও তাহলে বিধর্মীদেরকে সম্মান দাও তাদের নেতাদেরকে সম্মান দাও ইসলাম একটি পরিপূর্ণ একটি শিক্ষা মানুষের সামনে উপস্থাপন করেছে যেখানে সামাজিক শান্তি এবং আন্তধর্মীয় সম্প্রীতিকে রক্ষা করার জন্য এবং মানব জাতির মধ্যে বিভেদ এবং মানব জাতির মধ্যে শত্রুতা নিরসনের জন্য শিক্ষা আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং যেভাবে আপনি বলেছেন যে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামকে মক্কার লোকেরা বিভিন্ন ধরনের কুবাক্য দ্বারা তাকে আঘাত করেছে এবং বিভিন্ন ধরনের গালমন্দও দিয়েছে তারপরেও কোরআন মজিদ একটি উদার শিক্ষা রেখে দিয়েছে যে তোমরা এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করো না কেননা এটা আল্লাহ তালার কাজ বাক স্বাধীনতা যে কথাটি আজকে আমরা বলছি যে ইসলাম সবচেয়ে বড় বাক স্বাধীনতা দিয়েছে পবিত্র কোরআন আল্লাহ তালা বলেছেন যে দেখো যে যদি এরকম কেউ কোনো কথা বলে তাহলে তোমরা সেখান থেকে দূরে সরে যাও ইসলাম ঈশ্বর নিন্দা বা ধর্ম নিন্দাকারীকে শাস্তি দানের ক্ষমতা কোনো মানুষের হাতে দেয়নি শুধু এটাই নয় ইসলাম এ কথাও বলে যে যেভাবে যে সবাই ধর্মীয় মূল্যবোধ নিয়ে বিদ্রুপ করা হয় হাসি ঠাট্টা হাসি ঠাট্টা করা হয় সে স্থান থেকে সাময়িকভাবে উঠে আসো বা ওয়াক আউট করে ধর্ম নিন্দা বা ঈশ্বর নিন্দার বিরুদ্ধে প্রতিবাদ জ্ঞাপন করো আর এটাই সর্বোত্তম পন্থা সরাসরি কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা তো দূরের কথা কোরআন করিম ঈশ্বর নিন্দাকারীকে বারবারের জন্য বয়কট করার কথাও বলে না পক্ষান্তরে পবিত্র কোরআন অত্যন্ত পরিষ্কারভাবে বলে যে এই বয়কট ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ঈশ্বর নিন্দা বন্ধ না হয় কোরআন মজিদ আল্লাহ তালা সুরার নিসাল অর্থাৎ চার নম্বর সুরার একশো একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন এবং তিনি তোমাদের জন্য এই কিতাব অবতীর্ণ করেছেন যখন তোমরা আল্লাহর আয়াত আয়াত সমূহ সম্বন্ধে শুনো যে ওইগুলিকে অস্বীকার করা হচ্ছে এবং ওইগুলির প্রতি বিদ্রুপ করা হচ্ছে তখন তাদের সঙ্গে বসো না যে পর্যন্ত তারা সে কথা ছাড়া অন্য কোনো কথায় রত না হয় অন্যথায় সেক্ষেত্রে তোমরা অবশ্যই তাদের মতো হবে তো ইসলাম ঈশ্বর নিন্দা সম্পর্কে এই বিষয়টি আমাদেরকে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে এর শাস্তি আল্লাহ তালা নিজের হাতে রেখেছেন মানুষের হাতে নয় আমার পূর্ববর্তী ভাই যেভাবে আসিয়ার কথা বলেছেন পাকিস্তানের পানি নিয়ে ঝগড়া হয়েছে একটা মিথ্যা কেস ব্লাসফেমি তার নামে দিয়ে দেওয়া হলো এবং পরিবার থেকে নয়টি বছর জেলে সে কষ্ট ভোগ করেছে ঈশ্বর নিন্দার যে বিষয়টি নিয়ে আজ দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে যে কথা বলা হয় তার আগে যারা এই আপত্তি করছে তারা কি করে গেছে ঈশ্বর নিন্দার নামে তারা ইহুদিদেরকে আগুনে জ্বালিয়েছে এগুলো পুড়িয়েছে অন্যান্য আমরা অনেক বড় বড় মনীষীদের কথা জানি যাদেরকে বিষ পান করিয়ে হত্যা করা হয়েছে এই সন্দিন্দার নামে তো এই জন্য যখনই মানুষ আল্লাহ তাল্লাহার ক্ষমতাকে নিজের হাতে নেয় এবং নিজে আল্লাহ মনে বসে এই পৃথিবীতে তখন এই পৃথিবীর মধ্যে ফসাদের সৃষ্টি হয় বিশৃঙ্খলার সৃষ্টি হয় অনৈতিকতার সৃষ্টি হয় অন্যায়ের সৃষ্টি হয় অবিচারের সৃষ্টি হয় যেভাবে আমার পূর্ববর্তী ভাই বললেন যে কোরআনে শরীফ ন্যায় বিচারের আদেশ দিয়েছে এবং আমাদেরকে শিক্ষা দিয়েছে যেভাবে তুমি তোমার ধর্মীয় নেতাদের সম্মান করো তুমি অন্য ধর্মীয় নেতাদেরও অন্যদের ধর্মীয় নেতাদেরও তোমরা সম্মান করো ইসলাম এই স্বাধীনতা এই জন্য দিয়েছে যে মানুষ যদি এই কথা না বলে মানুষ যদি মানে এ ধরনের আচরণ না করে তাহলে সে খোদার স্রষ্টা সম্বন্ধে জানবে কিভাবে খোদার রহমত সম্পর্কে কিভাবে জানবে এবং আল্লাহ তালার যে মৌলিক শিক্ষা সম্পর্কে কিভাবে জ্ঞাত হবে এবং কিভাবে মানুষ এই সমস্ত জিনিস থেকে নিজেকে রক্ষা করবে ইসলাম ধৈর্যের শিক্ষা দেয় ইসলাম প্রতিটি বিষয়কে আল্লাহর হাতে তুলে দেওয়ার সঁপে দেওয়ার কথা বলে যেখানে তুমি আল্লাহ এবং আল্লাহর সম্বন্ধনীয় কোন বিষয় সংক্রান্তে অবমাননাকর কোনো দৃশ্য দেখো সেখানে আস্তাফুল্লাহ বলো নাউজুবিল্লাহ বলো আল্লাহর আশ্রয় চাও এবং আল্লাহর হাতে সেগুলিকে সঁপে দাও যা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম করে দেখিয়েছেন শেষে শুধু এতটুকু বলতে চাই যে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের সবচেয়ে ঘোর মানে এক ধরনের বিরোধী যে বন্ধু বেশে মুসলমান হয়েছিল আবদুল্লাহ বিন উবাই বিন সলুল যে অনেক বড় দাবি করেছিল রসুল করিম সাল্লাহ ইসলামের অনেক বড় شاہپت عبدوللہ بن اوبائن سلول کے ہتھیا کرتے ادت ہے سلول چلین তিনি যখন অবস্থা দেখলেন তিনি নিজে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামকে বললেন আল্লাহ রসুল আপনি আমাকে অনুমতি দেন আমি আমার পিতাকে শাস্তি দিই কিন্তু রসুল্লাহ আসলাম তাকে কোনো শাস্তি দিলেন না আল্লাহর উপরে ছেড়ে দিলেন পক্ষান্তরে সেই ব্যক্তি যখন মারা যায় আর রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম তাকে তার জানাজান নামাজ পড়ান এবং এটা দেখিয়ে দেন যে ঘোরতর শত্রু ঘোরতর অবমাননাকারী তার সাথে রসুল করিম সাল্লাহ আসলাম কি উত্তম ব্যবহার করেছেন সুতরাং আজ যা পাকিস্তানে হচ্ছে তা ইসলাম নয় বরং ইসলামকে তারা বদনাম করছে এবং ইসলামের পোশাকে তারা ব্যবসা করছে এবং ধর্মীয় সম্প্রীতিকে বিনষ্ট করছে এবং রসুল করিম সাল্লাহ ইসলামের নামের নিজেরা সবচেয়ে বড় অবমাননা করছে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা যদি প্রকৃত ব্লাসফেমি আইন সম্বন্ধে বুঝতে চান আহমদিয়া মুসলিম জামাতের ব্যাখ্যা সম্বলিত পবিত্র কোরআন পড়ুন সেখানে আপনারা অত্যন্ত পরিষ্কার ধারণা পাবেন এটি আপনারা পড়তে পারবেন আহমদিয়া বাংলা ডট অর্গ এই ঠিকানা থেকে আমাদের সাথে আজরা খলিফাতুল মসিহ রাবের একটি বই রয়েছে murder in the name of Allah হয়তো আপনাদের ওখানে এটা অ্যাভেলেবল আছে দর্শকদের সেই সম্পর্কে বলতে পারেন হ্যাঁ এবং আপনারা বাংলা একটি বই আছে ধর্মের নামে রক্তপাত এবং ইংরেজিতে murder in the name of Allah এই বইটিও আপনারা পড়ে দেখতে পারেন এখানে আরও বিস্তারিত জানতে পারবেন এছাড়াও আপনাদের যে কোনো অভিমত আমাদের VOI Bangla at Gmail dot com এই ঠিকানাতেও জানিয়ে দিতে পারেন আমরা মানুষ সাহেব আমাদের সাথেই থাকুন শ্রোতারাও আমাদের সাথে থাকুন একটি সংক্ষিপ্ত বিরতির পরেই আমরা ফিরে আসছি জনাব নাসার আহমেদ সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু আমি এখন নজমুল মাহাদি থেকে মৌলবী মোহাম্মদ সলিমুল্লাহ সাহেবের আলিঙ্গন নজমটি পাঠ করছি উরে আহমদি ভাই আহমদি ভাই এসো এসো তুমি বুকে দিয়ে বুক প্রাণে প্রাণে মিশে যায় যেই শুভ দিনে দীক্ষালভিনু ইমাম মাহাদি করে তোমাকে বলেছি প্রাণাধিক ভাই ভুলিয়াছি সহুদরে জগৎ পিতা যে করুণা নিদান আমরা সকলে তারি সন্তান দিয়েছে মুদের পরিচয় করে দিয়েছে মুদের পরিচয় করে ইমাম মাহাদি যায় এসো এসো তুমি বুকে দিয়ে বুক প্রাণে প্রাণে মিশে যায় জগতের মাঝে বিয়োগল বাজে ভুবন মোহন সুরে সাম্য মৈত্রী গড়িতে সকলে বলিছে করুণা ভরে দুনিয়ার মুহে যারা অচেতন জাগাইতে হবে কর আয়োজন প্রসারিত কর কুঞ্চিত মন প্রসারিত কর কুঞ্চিত মন নতুবা রক্ষা নাই এসো এসো তুমি বুকে দিয়ে বুক প্রাণে প্রাণে মিশে যায় কেহ বা অধিক জ্ঞানে আর শানে কুলমান ধনে কেবা সেও তো বোবা ভাই জীর্ণ কুটিরে জ্ঞান ধনহীন যেবা মহব্বতের আগুন জালিয়া আমার আমিকে বিনাশ করিয়া অসুরু সাগর প্রেমের জুয়ারে অসুরু সাগর প্রেমের জুয়ারে চলো মোরা সবে নাই এসো এসো তুমি বুকে দিয়ে বুক প্রাণে প্রাণে মিশে যায় এসো এসো তুমি বুকে দিয়ে বুক প্রাণে প্রাণে মিশে যায় আসসালামু আলাইকুম ধন্যবাদ নাসার সাহেব রিঙ্কি সাহেব আপনি সংক্ষেপে আপনার কোন একটি অভিমত বলতে চাচ্ছেন আপনি যদি দ্রুত বলে দেন আমাদের আমি আসলে কয়েকটা জিনিস এখানে যুক্ত করতে যাচ্ছিলাম শেষবারে আমি বলতে পারিনি সেটা হচ্ছে যে আপনি উল্লেখ করেছেন পাকিস্তান পিনাল কোড যেটা পিপিসির সেকশন টু নাইনটি ফাইভ আমি এর সাথে আরও কিছু সেকশন অ্যাড করতে চাচ্ছি যেগুলো খুবই কন্ট্রোভার্সিয়াল বলবো যে অফেন্সেস এবং পানিশমেন্ট যেগুলো রয়েছে they are very controversial so section two ninety eight two ninety eight A two ninety eight B section two ninety eight C two ninety five two ninety five A B and C এবং টু নাইনটি ফাইভ সির কথা আপনি যেটা বলেছেন যে ম্যান্ডেটরি ডেথ বা মৃত্যুদণ্ড যেখানে দেওয়া হয় এবং এই অফেন্সেস বা এই এই যে পানিশমেন্টগুলো রয়েছে সেই যেই এগুলো এক বছর থেকে কোথাও কোথাও এক বছর কোথাও তিন বছর কোথাও দশ বছর পর্যন্ত for example section two ninety five এতে দশ বছরের ইমপ্রিজনমেন্ট আছে জেল দশ বছরের জেল হয় বা শেষ যেটা টু নাইনটি ফাইভ সি মৃত্যুদণ্ড তো এখন একটা জিনিস আমি এখানে উল্লেখ করতে চাই যে গত সপ্তাহে যেই সুপ্রিম কোর্টের যেই রায়টা হয়েছে সেখানে যারা রিলিজিয়াস যারা আল্লাহ তালার উদ্দেশ্যে আছেন যারা যেই যেই ভাইরা যেই মৌলানারা পাকিস্তানে আছেন তারা যেই যেই জিনিসগুলো করেছেন যেই ফ্যাসাদ বা ফ্যাসনা সৃষ্টি করার চেষ্টা করেছেন তারা প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের দোহাই দিয়ে বলেছেন যে যদি ব্লাস্টমি আইনকে রক্ষা করতে হয় বা এটাকে সংরক্ষিত করতে হয় তারা তাদের রক্ত দিয়ে হলেও সেই ব্লাস্টমি আইনকে তারা রক্ষা করবে তো আমার কোয়েশ্চেন তাদের কাছে যে এটা কোন ধরনের মুসলমান কোন ধরনের ইসলাম আমরা পালন করছি সেখানে আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই সেখানে এটা হচ্ছে যে স্যার মোহাম্মদ জাফরুল্লাহ খান সাহেব যিনি একজন আহমদে মুসলিম জামাতের মেম্বার এবং উনিও ব্লাস্টমি আইনের ভিকটিম ছিলেন তিনি পাকিস্তানের এবং যিনি পাকিস্তানের প্রেসিডেন্ট একমাত্র প্রেসিডেন্ট যিনি জেনারেল অ্যাসেম্বলি ইউনাইটেড নেশনে কথা বলেছিলেন উনি উনি বলেছেন উনি বলছেন বিশ্বাস কোনো কর্তৃপক্ষের ভিত্তিতে আদেশ দেয়া নয় কিন্তু বোঝার ভিত্তিতে গ্রহণযোগ্য হওয়ার কথা বিশ্বাস করা বা না করা কারো যে কোনো ব্যক্তির পূর্ণ স্বাধীনতা রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি যে আল্লাহ তালা যেখান যেভাবে স্বাধীনতা দিয়েছেন হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম যেভাবে স্বাধীনতা দিয়েছেন কোনো মানুষের পক্ষে ব্লাসমি আইন ইম্পোজ করার কোনো ক্ষমতা কেউ রাখে না এটাই আমি অ্যাড করতে চাচ্ছিলাম ধন্যবাদ আপনাকে সুন্দর পয়েন্ট আপনি অ্যাড করেছেন ধন্যবাদ রিঙ্কি হক সাহেব মানুষ সাহেব সালামালাইকুম জি ওয়ালাইকুম আসসালাম তো আমরা আমাদের যে বর্তমান যুগে যে সমস্ত সামাজিক ব্যাধিগুলো আছে তার দুইটি নিয়ে আলোচনা করতে চাই মূলত বিবাহের পূর্বে যে আমরা দেখি যে নারী পুরুষের যে সামাজিক যোগাযোগ আসলে ইসলাম ধর্ম এই কতটুকু ছাড় দেয় নারী পুরুষের আন্তঃসংযোগের ব্যাপারে আপনি যদি একটু বুঝিয়ে বলেন পবিত্র কোরআনে আলোক জি এখানে দুটি বিষয় রয়েছে একটা হলো যে নারী পুরুষের অবাধ মেলামেশা যেটাকে আমরা ইংরেজিতে ফ্রি মিক্সিং বলি আর আরেকটি যেটি আপনি জিজ্ঞেস করলেন যে বিবাহের পূর্বের যে মেলামেশা সেটা হলো ডেটিং যে হ্যাঁ, আমরা ওইটা দ্বিতীয় পর্যায়ে আলাপ করব প্রথমে আমরা যে আচ্ছা, ডিমার্কেশনটা আছে আপনি এখন যখন অবাধ হ্যাঁ, অবাধ যে কথা বলছেন সেটা হলো এই যে বর্তমানে আমরা যদি মানব সমাজের দিকে তাকাই তাহলে দেখি যে নারী পুরুষের অবাধ মেলামেশা ও চলাফেরার ফলশ্রুতিতে মানুষের নৈতিকতা কলুষিত হচ্ছে এবং মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত ভেঙে প্রবৃত্তির এক মহাপ্রলয়ে অবক্ষয়ে প্লাবিত হচ্ছে জ্ঞান বিজ্ঞানের উন্নয়নে মানব জীবনে অনেক আরামদায়ক এবং বিলাসবহুল হলেও মানুষ কিন্তু বিভিন্নমুখী এক অবক্ষয়ের করাল গ্রাসে পতিত হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির শিহরণ জাগানো অগ্রগতি যদি ঊর্ধ্বমুখী হয় তবে মানুষের নৈতিকতার অবক্ষয়ের যে অধগতি তা বিরামহীন এক বিপরীতমুখী স্রোতে প্রবাহিত ফলে মানুষের পারিবারিক ও সামাজিক জীবনের অত্যন্ত উশৃঙ্খল এবং অশান্ত নারী পুরুষ সুখের নেশায় যতই পার্থিব ও জৈবিক ভোগ বাড়াচ্ছে ততই অবক্ষয়ের মাত্রা ক্রমান্বয়ে বেশি সংক্রমিত হচ্ছে আর এদিকে দেখি আমরা যে নারী জাতি প্রতিনিয়ত পুরুষ কর্তৃক নির্যাতিত নিপীড়িত ও ধর্ষিত হচ্ছে আর আধুনিক নারী সমাজ ভ্রান্ত পথে বিভিন্নভাবে আন্দোলন করেও তাদের মান সম্ভ্রম রক্ষায় ব্যর্থ এমনকি যেটা আমরা যদি জাতিসংঘের দিকে দেখি বিভিন্ন দেশের সরকারের আইনের দিকেও দেখি তাহলে সেখানেও আমরা দেখতে পাই যে নারী জাতি নিজের আত্মমর্যাদা রক্ষা করতে পারছে না ফলে আজ মানব সমাজ অনৈতিকতার এক চরম বিপর্যয়ে দূষিত হয়ে গেছে এবং মানুষের চারিত্রিক মূল্যবোধের অবক্ষয় আর আজ বিশ্ব মানবতাকে অক্টোপসের মতো লাগতে ধরেছে এবং এর ফলে আমরা বিভিন্ন মরণ খ্যাতি রোগ আমরা এইডস এবং অন্যান্য জিনিসগুলি আমরা দেখছি তো সাহেব আমি প্রকৃতপক্ষে আমি আমি আমি শেষ করছি প্রকৃতপক্ষে আমরা এটা দেখছি যে কিন্তু আধুনিক প্রগতি এই শান্তি প্রতিষ্ঠা যদি মানব জীবনকে প্রাণবন্ত এবং অর্থবহ করে আমরা গড়ে তুলতে চাই তাহলে একটা আত্মশুদ্ধির পথ একটা গতি সঞ্চালনের লক্ষ্য মানুষের সামনে থাকা দরকার আর সেই যে আত্মশুদ্ধি এবং মানুষের প্রগতিকে এগিয়ে নেওয়ার জন্য যে বিষয়টাকে ইসলাম গুরুত্ব দিয়েছে সেটা হলো যে মানুষের প্রবৃত্তির তাড়নাকে নিয়ন্ত্রণ করা সংযত রাখা আর তার বাহ্যিক রূপ হলো দেহকে সংযত রাখা এবং এই যে এই যে পবিত্রতা এই পবিত্রতার অপর নামই হলো পলতা মানুষ যেন নিজের জৈবিক তাড়নাকে এবং প্রবৃত্তির তাড়নাকে নিয়ন্ত্রণ করে এবং নিজের প্রকৃতিকে এগিয়ে নিয়ে যায় সেটাকে ইসলাম পর্দা বলে অবহিত করেছে আজ আমরা আমি কি বলবো না আপনি কিছু বলতে হ্যাঁ, আমি একটু আমি একটু অ্যাড করতে চাচ্ছি ব্যাপারে তারপরে এটাকে আপনি আর একটু এলোবরেট করতে পারেন এখানে আমরা যে ব্যাপারটি শ্রোতাদের বলতে চাচ্ছি যে ইসলাম ধর্মের প্রবর্তক স্বয়ং হজরত মুহম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সময়ই এই যে বিভক্তিটি নারী পুরুষের যে সীমা রাখা এটা তখনই ইস্টাবলিশড হয়েছিল তখনই প্র্যাকটিস হয়েছিল তখন নারী এবং পুরুষরা আলাদাভাবে আলাদা স্থানে নামাজ পড়েছেন এবং আমরা সহিবুকারির হাদিস থেকে জানতে পারি হজরত মোহাম্মদ ইসলামের স্ত্রী উম্মে সলমার বরাদ দিয়ে আমরা বলতে পারি যে তিনি বলেছেন যে নামাজ পড়ার পর সালাম ফেরানোর পর রসুল্লাহ আসলাম কিছু কিছুক্ষণ বসতেন এবং তখন নারীরা সেখান থেকে সরে যেত তারপরে পুরুষরা পরস্পরের মধ্যে সোশিয়ালাইজিং করত। তারা নারীদের সাথে সোশিয়ালাইজিং করতো না এছাড়াও আমরা আরও যে বর্তমান যুগে পশ্চিমা সমাজে যে ব্যাপারগুলো দেখি আমরা যদি কোনো সুইমিং পুলের দিকে যাই সেখানে দেখা যায় যে নারীদের জন্য আলাদা কম্পার্টমেন্ট এবং পুরুষদের জন্য আলাদা কম্পার্টমেন্ট এবং নারী পুরুষরা কখনই একই জায়গায় সাঁতার কাটে না এছাড়াও আমরা আরও বিভিন্ন ব্যাপারগুলোতে আমরা দেখি পশ্চিমা সমাজে নারী পুরুষদের মধ্যে একটা ডিমার্কেশন করে দেওয়া হচ্ছে আর প্রফেশনাল ক্ষেত্রে পুরুষরা যখন নারী যখন বাজারে যাবে তারা পর্দার মধ্য থেকে তারা বাজার করে সেখানে তো আর সোশ্যালাইজিং করার কোনো সুযোগ নেই আর চাকরি বা ব্যবসার ক্ষেত্রেও মিটিং মিছিল করতে গেলেও সেখানেও দেখা যাবে যে সে পেশাদারিত্বের ক্ষেত্রে যতটুকু সম্পর্ক রাখা যেতে পারে ততটুকু কিন্তু এটাকে সামাজিক যোগাযোগের মধ্যে যেন না গড়িয়ে যায় এ ব্যাপারে আমাদের বর্তমান খলিফা হজরত মির্জা মসির আহমদ দুই সালের তেরোই জানুয়ারি তারিখে খুদ্বায় এই ধরনের ব্যাপারগুলো ব্যাখ্যা করেছিলেন এছাড়াও মে মাসের ছয় তারিখ দুই সালে ইউএসএর লাজনা স্টুডেন্টস মিটিংয়ে হুজুর আমাদেরকে বলেন যে আমাদের পেশাদারিত্ব বা কাজকর্ম সব সময় আমাদের মধ্যে আহমদি আহমদি নির্বিশেষে যোগাযোগ করা যেতে পারে কিন্তু এটিকে সামাজিক যোগাযোগের পর্যায়ে নিয়ে নিতে তিনি বারণ করেছেন এছাড়াও যে সামাজিক যে সোশ্যাল মিডিয়া আছে ফেসবুকেও তিনি বলেছেন যে ছেলেমেয়ের মধ্যে যেন ইন্টারাকশন না হয় এবং তিনি বলেছেন যে তবলিক করার ক্ষেত্রে ফেসবুকে মেয়েরা মেয়েদের সাথে যোগাযোগ করবে ছেলেরা ছেলেদের সাথে যোগাযোগ করবে তবলিক করবে কিন্তু এটাকে যেন অন্য রিলেশনের দিকে না নিয়ে যাওয়া হয় তো আপনি যদি এ ব্যাপারে কিছু যোগ করতে চান যে আমি আমি যে বিষয়টা বলছিলাম যে এই যে পর্দার যে কথাটি বলা হলো আর যে মানুষের আজকে যে সামাজিক যে অবস্থা পাশ্চাত্যের যে সামাজিক অবস্থা যেখানে নরনারীর ডিসক্রিমিনেশন অবশ্যই আছে তারা যে ডিসক্রিমিনেশনটা করে সেটা অধমুখ নারীদের জন্য কিন্তু ইসলাম যেটা করে সেটা সম্মানের জন্য দেখেন যে আজকাল যে প্রি মিক্সিং বা অবাধ মেলামেশা কথা হলো যে পেশাদারিত্বের যে দায়িত্ব আপনি যেখানে বলেছেন সেখানে মানুষ তার পর্দাকে মেনটেন করতে পারে একটা সার্টেন ডিস্টেন্সে থেকে মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন নর এবং নারীতে দুটাই একটা পজিটিভ একটা নেগেটিভ ফোর্সেস আর যখনই নারী পুরুষ একত্রিত হয় সেখানে মোটিভ ফোর্সেস ক্রিয়েট হয় এবং যার যেটা এমন একটা পারপাজের দিকে নিয়ে যেতে পারে মানুষকে যেটা মিস হতে পারে যেটাকে আমরা যদি এই ইংরেজিতে বলি যেটা শর্ট সার্কিট হয়ে যেতে পারে তো ইসলাম মানুষকে যে নারীর যে সম্মান দিয়েছে সেই সম্মানটার প্রতি মানুষের দৃষ্টি নেই কিন্তু আজ পাশ্চাত্যের যে নারী পুরুষের যে অবাধ মেলামেশা এটাকে তারা মনে করে নিচ্ছে এটা আধুনিক একটা পদ্ধতি এবং এটাই একটা সভ্য পদ্ধতি কিন্তু যদি এটা সভ্যতা একটি অংশ হতো তাহলে আমরা যদি পূর্ববর্তী জাতিদের দিকে তাকাই যা রসুলে করিম সাল্লাহ পূর্বে ছিল ইহুদি সম্প্রদায়গুলো অন্যান্য নবীদের আমরা জীবনে দেখি সমস্ত জাতিগুলির দিকে তাকালে তাদের ধ্বংসের মূল কারণগুলোর মধ্য থেকে একটি এটিও হয় যেখানে নারী এবং পুরুষের অবাধ মেলামেশা খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম এবং দুনিয়াতে যে বিভিন্ন ধর্মগুলি আজ রয়েছে সেখানেও আমরা নারী এবং পুরুষের মধ্যে আমরা পৃথকীকরণ দেখি এবং প্রত্যেক জায়গায় সে পৃথকীকরণটি রয়েছে কিন্তু যারা ধর্মকে এক পাশে ফেলে দিয়েছে এবং ধর্মকে নিজেদের জন্য গলার একটা বেড়ি মনে করে নিয়েছে তারা ধর্মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজ এই অবস্থায় গিয়েছে এবং দ্বিতীয় পরিণাম আমরা দেখি আমাদের যেহেতু সময় কম আমি এটাই শেষ করে দিচ্ছি তার একটা তার একটা পরিণাম আমরা এখানে দেখছি যে আজ পাশ্চাত্যের সভ্যতা এখানে পৌঁছেছে ইসলাম এ কথাটি বলছে যে দেখো নারীরা তোমাদের একটি ভূষণ এবং নারীরা তোমাদের জন্য একটি সম্মানের কারণ এবং যে জিনিসটি সম্মানিত হয় সেই জিনিসটাকে তোমরা সম্মানের সাথে রাখো যেন কেউ বাইরের কেউ লোক এসে সে তোমার ইজ্জতের উপর হাত না দিতে পারে তোমার সম্মানকে অবমাননা না করতে পারে এই জন্য মূলের উপর ইসলাম শিক্ষা দিয়েছে যে পর্দাটাকে মেনটেন করো অবাধ মেলামেশা করো না তাহলে এর যে পরিণতি রয়েছে ভয়াবহ সে পরিণতির থেকে তোমরা বেঁচে যাবে সুতরাং মন্দ পরিণতির যাওয়ার পূর্বের পথ ইসলাম রোধ করে দিয়েছে যে তোমরা ওই মন্দর দিকে আর যেও না জাকাল্লাহ আরেকটি প্রশ্ন হচ্ছে ইসলামের ডেটিং নিষিদ্ধ কেন আজকাল এ ধরনের প্রশ্নের অবতরণ করা হয় যে বিবাহের পূর্বে একে অপরকে জানা প্রয়োজন আবার এটিও একটি জনপ্রিয় চিন্তাভাবনা যে ডেটিং কোনো ফলপ্রসূ রাস্তা না হয় এর মধ্যে এক অপরকে ভালোভাবে জানা তো কোনো মতেই সম্ভব নয় ডেটিং করার জন্য ভিন্ন ধরনের ভালো ভিন্ন ধরনের ভালো স্কিল প্রয়োজন হয় আর স্বামী বা স্ত্রী হওয়ার জন্য সম্পূর্ণ ভিন্ন ধরনের স্কিল প্রয়োজন হয় ব্যবসার ক্ষেত্রে দেখা যায় যে মার্কেটিং করতে গেলে একজন লোক নতুন ক্লায়েন্ট আনার ব্যাপারে দক্ষ কিন্তু সে ক্লায়েন্টকে ধরে রাখতে পারে না আবার ক্লায়েন্টকে ধরে রাখার জন্য আরেকজন লোকের দরকার হয় একজন এক কাজে খুবই দক্ষ হতে পারে কিন্তু সেই একই ব্যক্তি অন্য কাজে খুব খারাপ হতে পারে অনুরূপভাবে একজন লোক ডেটিংয়ে দক্ষ হলো স্বামী স্ত্রী হিসেবে খুবই খারাপ হতে পারে দুটি ক্ষেত্রে ভিন্ন রকমের দক্ষতা বিভিন্ন রকমের স্কিল তো আর খলিফাতুল মোসে সানিও তার যে খুদ্বায় মাহমুদের মধ্যে খুদ্বায় নিকার চারশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে একজন পুরুষকেই অলি হিসাবে রাখতে বলেছেন কারণ পুরুষরাই পুরুষদেরকে ভালোভাবে বিচার করতে পারে আর পুরুষদের আর নারী পুরুষের যে বিবাহের অ্যারেঞ্জমেন্টটা তাদের ফ্যামিলির থেকে বন্ধুবান্ধবদের থেকে জেনে নেওয়া ভালো কারণ যখন ডেটিং করে তখন আসল জিনিসটা তখন প্রকাশিত হয় না তো আপনার কি মত যদি সংক্ষেপে এক মিনিটে বলেন হ্যাঁ, আমি আমি ওদিন একটা পড়ছিলাম আর্টিকেল তো সেখানে একজন মানুষ লিখছে যে ডেটিং জি জি what does dating mean